উরুয়াহ রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আয়সা রদিল্লাহ তাল্লাহা বলেছেন তাদের মধ্যে যারা এই শর্তে রাজি হতো তাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম শুধু এ কথা বলতেন আমি তোমাকে বায়াত করলাম আল্লাহর কসম বায়াত গ্রহণে তার হাত কখনো কোনো নারীর হাত স্পর্শ করেনি তিনি তাদের শুধু কথার মাধ্যমে বায়াত করেছেন